পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি নিজ ক্ষমতায় এই জন্য আল্লাহ তালাকে প্রকৃত ইসলামে বলা হয় রব্বুল আলমের আমরা আপনারা সবাই সুরা ফাতিহা পাঠ করি সুরা ফাতিহার প্রথম আয়াতেই বলা হয়েছে কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির লালন পালনকারী অর্থাৎ সমস্ত জাহানের তিনি প্রভু সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টি জগতের প্রভু অর্থাৎ রব বলা হয় কাকে এখানে আল্লাহ তালাকে আর আলামিন কাকে বলা হয় আল্লাহ তালার সত্তাকে বাদ দিয়ে যত কিছু আছে সব কিছুই এই আলামিনের একটি করে অংশ জান্নাত বলেন জাহান্নাম বলেন পরকাল ইহকাল নবী রসুল ফিরিস্তা জিনো ইনসান গাছপালা নদী সবকিছুই আলামিনের এক একটি অংশ সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনের আমার তাহলে আল্লাহ তবরকালার প্রতি আমরা ইমান রাখবো যে তিনি সারা বিশ্বের প্রভু লালন পালনকারী তিনি হলেন সারা জাহানিয়ার রব সত্য রব সুতরাং পীর বলেন অলি আউলিয়া বলেন সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ তালা সকলের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ তালা সুতরাং কোনো পীরের কাছে আপনি যাবেন না কোনো মাজারের দরগারে দরগাতে আপনি যাবেন না কেন যে আপনি ওখানে এই আশা নিয়ে যাচ্ছেন যে এখানে আমি পাবো হয়তো কিছু কিন্তু তিনি তো অভাবগ্রস্ত হ্যাঁ অভাব মুক্ত হলেন আল্লাহ তালা যিনি রব্বুল আলমী সারা জাহানের রব তো সারা জাহানের যিনি প্রভু তার কাছে আপনি চাইলেন কেন যে তিনি আপনাকে সৃষ্টি করেছেন আর এটা মনে করবেন না যে আল্লাহর কাছে যাওয়া যথেষ্ট নয় আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করা যথেষ্ট নয় এইটা মনে করবেন না কেন যে আল্লাহ তালা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন সুরা ফাতেহার মধ্যে যে বলো কি বলো বলেছেন ইয়াকা না আবুদু ওয়াইয়াকা নাস্তাইন হে আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই সমস্ত ক্ষেত্রে সাহায্য চাই আল্লাহর কাছে দুনিয়াতে সুখে থাকার জন্য সাহায্য চাই পরকালেও সুখে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই সুতরাং আপনি নামাজে এখানে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছেন যে আল্লাহ তোমারই বাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই আর আপনি পীর বাবার কাছে গিয়ে বলছেন আপনার সাহায্য চাই তাহলে তো এখানে আপনি নিজের কথাকে রক্ষা করলেন না বরং নিজের কথাকে আপনি নিজেই বাতিল করে দিলেন সম্মানিত ভাইয়ের আমার তাহলে আল্লাহ তাবারাকাতা প্রভু হিসাবে তিনি এক এবং একক তার কোনো অংশীদার নেই এখান থেকে আমি শেষ করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে তহিদ রুবিয়াতের সঠিক পন্থায় ইমান স্থাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত